দেখা যাবে না লেখা যাবে না বলা যাবে না কথা ও পরাধীনতার শৃঙ্খলে আজ অসহায় স্বাধীনতা দেখা যাবে না লেখা যাবে না বলা যাবে না কথা পরাধীনতার শৃঙ্খলে আজ অসহায় স্বাধীনতা দেখা যাবে না লেখা যাবে না বলা যাবে না কথা পরাধীনতার শৃঙ্খলে আজ অসহায় স্বাধীনতা দিকে দিকে আজ জুলুম পীড়ন লঙ্ঘিত মানবতা দিকে দিকে আজ জুলুম পীড়ন লঙ্ঘিত মানবতা দিকে দিকে আজ জুলুম পীড়ন লঙ্ঘিত মানবতা আমা আমার রে আমার রক্তে কেনা স্বাধীনতা রে আমার লাখ শহীদের স্বাধীনতা হায়রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায়রে আমার লাখ শহীদের স্বাধীনতা তোমার তরে লড়ছি আমরা মহান একাত্তরে স্বপ্ন ছিল আসবে শান্তি বাংলার ঘরে ঘরে তোমার তরে লড়ছি আমরা মহান একাত্তরে স্বপ্ন ছিল আসবে শান্তি বাংলার ঘরে ঘরে তোমার দরে লড়েছি আমরা মহান একাত্তরে স্বপ্ন ছিল আসবে শান্তি বাংলার ঘরে ঘরে তবে কেন আজ চিৎকার শুনে ভেঙে যায় নিরবতা তবে কেন আজ চিৎকার শুনে ভেঙে যায় নিরবতা তবে কেন আজ চিৎকার শুনে ভেঙে যায় নিরবতা হাই রে আমার হাই রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায় রে আমার লাখ শহীদের স্বাধীনতা হায় রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায় রে আমার লাখ শহীদের স্বাধীনতা তোমার নামের ধোয়া তুলে ওরা চালায় যে রাজনীতি সব অধিকার কেড়ে নেয় ওরা দিয়ে ত্রাস ভয় ভীতি তোমার নামের ধোয়া তুলে ওরা চালায় যে রাজনীতি সব অধিকার কেড়ে নেয় ওরা দিয়ে ত্রাস ভয় ভীতি তোমার নামের ধোয়া তুলে ওরা চালায় যে রাজনীতি সব অধিকার কেড়ে নেয় ওরা দিয়ে ত্রাস ভয় ভীতি এই স্বাধীনতা পেয়ে আমাদের হলো কি সার্থকতা এই স্বাধীনতা পেয়ে আমাদের হলো কি সার্থকতা এই স্বাধীনতা পেয়ে আমাদের হলো কি সার্থকতা হাই রে আমার হাই রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায় আমার লাখ শহীদের স্বাধীনতা হায় রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায় রে আমার লাখ শহীদের স্বাধীনতা তোমায় নিয়ে হানাহানি করে জাতি আজ বিভক্ত জনপদে আজ লাশের শরীর রাজপথে ঝরে রক্ত তোমায় নিয়ে হানাহানি করে জাতি আজ বিভক্ত জনপদে আজ লাশের সারি রাজপথে ঝরে রক্ত তোমায় নিয়ে হানাহানি করে জাতি আজ বিভক্ত জনপদে আজ লাশের সারি রাজপথে ঝরে রক্ত তবে স্বাধীনতার এই চেতনা দিয়ে পেলাম কি পূর্ণতা স্বাধীনতার এই চেতনা দিয়ে পেলাম কি পূর্ণতা স্বাধীনতার এই চেতনা দিয়ে পেলাম কি পূর্ণতা হায় রে আমার হাইরে আমার রক্তে কেনা স্বাধীনতা হাইরে আমার লাখ শহীদের স্বাধীনতা হাইরে আমার রক্তে কেনা স্বাধীনতা হাইরে আমার লাখ শহীদের স্বাধীনতা দেখা যাবে না লেখা যাবে না বলা যাবে না কথা পরাধীনতার শৃঙ্খলে আজ অসহায় স্বাধীনতা দেখা যাবে না লেখা যাবে না বলা যাবে না কথা পরাধীনতার শৃঙ্খলে আজ অসহায় স্বাধীনতা দিকে দিকে আজ জুলুম পীড়ন লঙ্ঘিত মানবতা দিকে দিকে আজ জুলুম পীড়ন লঙ্ঘিত মানবতা হাই রে আমার হাই রে আমার রক্তে কেনা স্বাধীনতা হাই রে আমার লাখ শহীদের স্বাধীনতা হাই রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায়রে আমার লাখ শহীদের স্বাধীনতা হায়রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায়রে আমার লাখ শহীদের স্বাধীনতা হায়রে আমার রক্তে কেনা স্বাধীনতা হায়রে আমার লাখ শহীদের স্বাধীনতা